তথা आचार्य द्वारा अध्याय अठारह श्लोक সংখ্যা পঞ্চতি আপনারা যদি জানেন তো আমার পরে পাঠ করুন মন মনা ভব ভক্ত मद्याजीमां नमस्कुरु मामे वैश्यसि सत्यं ते जाने प्रियोसि मे तो कम लोग जाने तो आपने जाना उचित ना तो भगवत गीता अपना নিজেকে হিন্দু মনে করে তো এই খ্রিস্টানেরা যেমন নিজের বাইবেল জানে এবং মুসলমান যেমন কোরআন জানে তো হিন্দুদের সেই রকম গীতা জানা উচিত না তো আপনারা গীতা পড়ুন এবং শ্লোক কণ্ঠস্থ করুন শিলপ্রপাদের গীতার গান অনুবাদ মনমনা মদ ভক্ত হাও মরে নমস্কার আমাকে পাইবে তুমি প্রতিজ্ঞা আমার ভক্তি ছড় মহারাজের অনুবাদ তুমি আমাকে চিত্তা স্থির করো এবং আমার ভক্ত হও আমার পুজো করো এবং আমাকে নমস্কার করো তুমি আমার অত্যন্ত প্রিয় এই জন্য আমি সত্য প্রতিজ্ঞা করছি যে এইভাবে তুমি আমাকে প্রাপ্ত হবে আমাকে এখানে শ্রীকৃষ্ণ বলছে শ্রীকৃষ্ণ বলছেন সবসময় আমাকে চিন্তা কর আমার ভাব ইত্যাদি তাৎপর্য তত্ত্ব জ্ঞানে গ্রহীতম অংশ হচ্ছে শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত হয়ে সর্বদাই তার কথা চিন্তা করে তার জন্য কর্তব্য কাম সাধন করা পেশাদারি ধ্যানী হওয়া উচিত নয় জীবনকে এমন ভাবে গড়ে তোলা উচিত যাতে সর্বক্ষণ শ্রীকৃষ্ণের কথা চিন্তা করা যায় সর্বক্ষণ এমন ভাবে কাজ কর্ম করা উচিত যাতে সমস্ত দৈনন্দিন কার্যকলাপ গুলি শ্রীকৃষ্ণের সম্বন্ধে অনুষ্ঠান করা যায় জীবনকে এমন ভাবে নিয়ন্ত্রিত করা উচিত যাতে দিনের মধ্যে চব্বিশ ঘন্টায় শ্রীকৃষ্ণের কথা ছাড়া আর অন্য কোন চিন্তারই উদয় না হয় ভগবান এখানে প্রতিশ্রুতি দিচ্ছেন যে যিনি এইভাবে শুধু কৃষ্ণ ভাবনা লাভ করেছেন তিনি অবশ্যই ভগবত ধামে ফিরে যাবেন যেখানে তিনি শ্রীকৃষ্ণের মুখ্যমুখী হয়ে তার সঙ্গ লাভ করতে পারবেন তত্ত্বজ্ঞানের এই গুরুতম অংশটি অর্জুনকে বলা হয়েছিল কারণ তিনি ছিলেন শ্রীকৃষ্ণের অতি প্রিয় বন্ধু অর্জুনের পদঙ্ক অনুসরণ করে সকলেই শ্রীকৃষ্ণের পরম বন্ধুতে পরিণত হতে পারেন এবং অর্জুনের মতো সার্থকতা অর্জন করতে পারে এই কথাগুলিতে শ্রীকৃষ্ণের রূপে মানকে একাগ্র করা বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়েছে যে রূপে তিনি দ্বিভুজ মুরলিধর শ্যাম সুন্দর রাখাও বালক যা মুখমন্ডল অপূর্ব শ্রীমণ্ডিত এবং মাথায় যার মায়ুরের পালক ব্রহ্মসংহিতা এবং অনন্য শাস্ত্রে শ্রীকৃষ্ণের রূপে বর্ণনা পাওয়া যায় ভগবানের আদি রূপ শ্রীকৃষ্ণের মনকে নিবদ্ধ করা উচিত ভগবানের আনন্দ রূপেও অভিনিবেশ করা উচিত নয় বিষ্ণু নারায়ণ রাম বরাহা আদি ভগবানের অনন্ত রূপ রয়েছে কিন্তু অর্জুনের সম্মুখে যে রূপ নিয়ে ভগবান প্রকট হয়েছিলেন ভক্তের উচিত সেই রূপেই মনকে একাগ্র করে শ্রীকৃষ্ণের রূপ দর্শনে মনকে একাগ্র করাই হচ্ছে তত্ত্ব জ্ঞানের গুরুতম অংশ এবং অর্জুনে খাচ্ছে ভগবান তা ব্যক্ত করেছিলেন কারণ অর্জুন হচ্ছেন ভগবানের সবচেয়ে প্রিয় বন্ধু মন্মনা ভগবান ভক্ত মধ্যাজি মাম নমস্কুরু মাম এই সত্যন্ত সত্যম প্রিয় প্রিয় ॐ ज्ञानतिमिगन्धस्य জ্ঞানঞ্জন সবাইকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি যাতে আমি আবার সুযোগ পাচ্ছি কিছু হরিকথা পরিবেশন করার সুযোগ পাচ্ছি তো এই শ্লোক যা আমরা এখনই পাঠ করেছি এই হচ্ছে তত্ত্বজ্ঞানের সর্বগুহ্যতম অংশ এবং সেটা কি শ্রীকৃষ্ণ বলছেন মাংমানা বা আমাকে চিন্তন ভাবমাদ ভক্ত আমার ভক্ত হও মানে আমার ভক্তি করে নন্দনা ভগবান ভক্ত মাদ্যাজি আমার উপাসনা করে মাল নমস্করু এবং আমাকে যুক্ত হয়ে নমস্কার এবং দণ্ডবাদ প্রণাম করি তো মূর্খ লোক নাস্তিক লোক অভিযোগ করবে তো আমরা কি জন্য এইসব করি কেন আমরা কৃষ্ণের চিন্তা আমরা কেন সচিন তালুকদারের চিন্তা করবে না সবাই জানে না এই দেশে সচিন খুব প্রসিদ্ধ আছে ভারতে প্রসিদ্ধ এই দেশে প্রসিদ্ধ আছে কে খালেদা খালেদা জিয়া তো আমরা খালেদা জিয়া চিন্তা করবে না কেন শ্রীকৃষ্ণ বলছেন আমাকে চিন্তা এই সব অনব্যক্তিদের চিন্তা যদি করি তো চা চিন্তা করার থেকে কৃষ্ণের চিন্তা করা থেকে একই ফল পাব আমরা যদি কৃষ্ণ চিন্তা তাহলে এই ফল লাভ করব যে আমরা কৃষ্ণের কাছে ফেরে যাই গীতায় শ্রীকৃষ্ণ কহিলেন জানজি দেবতা দেবান পিতৃন জানতি পৃথিব পূজা ভূতানি জানতি ভূতে যা জানতি জান জানতিনোপিমাম শ্রীকৃষ্ণ কহেন যে যারা দেব দেবীর উপাসনা করে তারা দেব দেবের কাছে যায় যারা পিতৃগণ তার উপাসনা করে তারা পিতৃদেবের কাছে যায় যারা ভূত পিসাজ রক্ষসের উপাসনা করে তারা অভূত রাক্ষস প্রেত ইত্যাদি পরিণত হয় এবং যারা আমার শ্রীকৃষ্ণের উপাসনা করে তারা কৃষ্ণের কাছে যান তো আমাদের কি প্রয়োজন আছে আমাদের কি দরকার আছে অনেকে আমার কাছে এসে আশীর্বাদ প্রার্থনা করে আশীর্বাদ দেন আশীর্বাদ আশীর্বাদ তো আমি জিজ্ঞেস করি কি জন্য আশীর্বাদ ছাড়া লোকেরা বলে যে যাতে শরীর সুস্থ হবে এবং আমি উত্তর দিই শরীর তো সুস্থ হবে না তো কিরকম আশীর্বাদ দিচ্ছে সেটা আশীর্বাদ না সেটা প্রার্থনা সেটা স্বভাবে তো শরীরে শাস্ত্রায় লেখা আছে শরীর ব্যাধি মন্দিরম কত রকম ব্যাধি আছে এখানে উপস্থিত আছে কোন ডক্টর উপস্থিত আছে ডক্টর আছে এখানে নেই ডক্টর আসেনি হ্যাঁ যে কোনো অ্যালোপ্যাথিক হোমিওপ্যাথিক কবিরাজি কে ডক্টর সাহেব আপনার পরিচয় দেন কে হোমিওপ্যাথিক কে ডক্টর মান্য ডক্টর সাহেব আসুন আমাকে চিকিৎসা যাওয়া দরকার না শুধুমাত্র আপনার থেকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই এমার্জেন্সি কেস হচ্ছে শুধু একটা প্রশ্ন আছে আমি ও ডক্টর আধ্যাত্মিক ডক্টর আধ্যাত্মিক চিকিৎসক তো এই আমার প্রশ্ন আসুন আপনার কি নাম সবাই জানেন আমার চালক সবাই জানেন কানাস নিখিল চন্দ্র দেবনাথ দেবনাথ তো আমার প্রশ্ন এই তো আপনি কত বছর ধরে চিকিৎসা করেন বিশ বছর বিশ বছরের উপর তো কত পেশেন্ট দেখেছেন একটু অনুমান করে কয়েক হাজার হবে লাখ হবে লক্ষ হবে কয়েক হাজার হবে না তো কত প্রকার রোগ আছে কত বহু প্রকার আছে সংখ্যা আছে পরিমাণ অনেক আছে ডক্টরও জানেন না কত ডক্টর তো বিশ বছর ধরে ডক্টরি করেন তো মানে হয়তো এক্সপার্ট হচ্ছেন আমি যদি এইরকম কাজ করে অনেক দিনে তো এক্সপার্ট হয়ে যায় তো কত কতগুলো প্রকার রোগ দেখেছেন নিজে বলতে পারে না কত রকম রোগ আছে শুধুমাত্র বহু প্রকার আছে তো প্রায় সংখ্যা আছে এবং কি হয় আধুনিক বিজ্ঞানের দ্বার আধুনিক গবেষণার দ্বার আমরা যদি এই প্রকার রোগ থামাই দেন তো অন্যরকম রোগ আসে তো কিছুদিন আগে এইডস তো ওই রকম রোগ ছিল না ছিল না তো এখন এইডস তো সারা পৃথিবীতে প্রসারিত আছে খুব ভয়ঙ্কর আছে আমাদের এইডস থেকে কোনো ভয় নেই কারণ আমরা কোনো রকম ব্যবচা আবেশন করে না সেটা এইডস এর জন্য সবচেয়ে ভালো চিকিৎসা তো সাদা চা পালন করো তো পাপি লোকের এইডস হয় তো অনেক রকম গবেষণা করার থেকে অনেক রকম রোগ দমন করা হচ্ছে কিন্তু এই জড় প্রকৃতির প্রভাব এত প্রবল আছে যে আমরা যতটুকু গবেষণা করি এবং তা থেকে আমরা এতটুকু রোগ ব্যাধিগুলো দমন করে তবু হসপিটাল সবসময় ভরা থাকে এবং ডক্টর এই ক্লিনিক তো কখনো শূন্য হয় না তো শরীরে ব্যাধি মন্দিরম অনেক রকম রোগ আছে তো লোকেরা আশীর্বাদ চান যাতে আমি সুস্থ হব আমার ছেলে মেয়ে স্বামী সবাই সুস্থ হবে তো আমি উত্তর দিতে হবে না আমার শক্তি নেই সেই রকম আশীর্বাদ দিতে শক্তি আছে সেই আশীর্বাদ দিতে কিন্তু আমি জানি না কি আপনি প্রস্তুত আছেন সেই আশীর্বাদ গ্রহণ করতে আমি আশীর্বাদ দিতে পারি যাতে আপনারা সবাই সব রকম রোগ মুক্ত সব রকম রোগ থেকে মুক্ত হবে কিন্তু আপনারা তৈরি আছে ওই আশীর্বাদ গ্রহণ করতে কিনা সেটা আমি সন্দেহ করি তো সকল প্রকার রোগ থেকে মুক্ত হওয়া একমাত্র পথ হচ্ছে শুদ্ধ খ্রিস্ট ভক্তি পালন করা এখন হয়তো আপনাদের সন্দেহ হবে কারণ আপনারা অভিযোগ করতে পারেন যে আপনারা ভক্তরাও ডক্টর সাহেবের কাছে যান আমাদের গ্যাস্ট্রিক হয় মাথায় ঘুরে যায় অনেক রকম রোগ আছে এবং ভক্তদের রোগ হয় না কিন্তু আমরা জানি যে প্রারব্ধ কারণ ফলে আমাদের কিছু রোগ হতে পারে না সেটা মায়া পরীক্ষা হিসাবে আমরা মানি কিন্তু আমরা জানি যে আমরা যদি সম্পূর্ণ শ্রদ্ধা যুক্ত হয়ে কৃষ্ণ ভক্তি করে তাহলে অবশ্যই আমরা কৃষ্ণের পাশে যাব গোলক ধামে গেলে আমাদের আবার ফিরে আসতে হবে না এবং গোলক ধামে জরা মৃত্যু ব্যাধি আবার পুনর্জন্ম সেই রকম হয় না গোলক ধামে কি হয় সুগীত নার্থনে সব সখীগণে তুষিচ্ছে যুগল ধনে সেখানে শ্রী শ্রী রাধা কৃষ্ণ প্রেমময়ী সেবা করা হয় কৃষ্ণের সঙ্গে নৃত্য করা কীর্তন করা কৃষ্ণের সঙ্গে কথা বলা সবসময় প্রেমানন্দময় প্রেমানন্দে মুগ্ধ হয়ে শ্রীকৃষ্ণের সেবা করা হয় সেখানে রোগ ব্যথা চিন্তা সেই সব সেই সব হয় না শুধুমাত্র প্রেমানন্দ হয় কিন্তু আমরা কি তৈরি আছে এই চিকিৎসা গ্রহণ করা কারণ আমরা যদি শুদ্ধ কৃষ্ণ ভক্তি রাস্তায় প্রবেশ করতে চাই তাহলে সমস্ত রকম রোগের মূল উৎস মানে কৃষ্ণের সেবন মুখ না হওয়া সেইটা বর্জন করতে হবে মনে সব প্রকার প্রয়াস এই জড় দেহে দ্বারা সুখী হতে ইন্দ্রিয় তপনে দ্বারা সুখী হতে এই প্রয়াস বর্জন করতে হবে এবং এই মাত্র প্রয়াস করতে হবে আমাদের সমস্ত কার্যকলাপের দ্বারা ಆಮೇಲೆ ವಚನದಾರ দ্বারা ಪೈಸಾದಾರ দ্বারা সবকিছু দ্বারা সব প্রয়াসের দ্বারা আমাদের একমাত্র উদ্দেশ্য হতে হবে যে আমার কথা বলা থেকে কাজ করা থেকে কৃষ্ণ সন্তুষ্ট হবে এই হচ্ছে ভক্তি তো ভক্তি মনে আত্মসমর্পণ কর এই শ্লোকের পরে শ্রীকৃষ্ণ কি বলেন সার্বধমান পরিত্যাজ্যা নাম একম শরণম রজা আপনারা বলুন सर्वधर्मान् परित्याज्य मामेकं शरणं व्रज अहम अहं तां सर्वपापैः मोक्षयिष्यामि मा च। তো আপনারা সবাই শিখুন এইসব গীতা শ্লোক তো শিখলে আপনাদের লাভ হবে না শিখলে আপনারা কিভাবে গীতা জানতে পারবেন দেখা যায় তো প্রায় সব ঘর মানে হিন্দু ঘর ভগবত গীতা আছে কিন্তু প্রায় সব হিন্দু নাকায় গীতা নেই শুধু রাখা হয় আমাদের ঘরে গীতা আছে কিন্তু গীতার ভিতরে কি আছে কেউ তো জানে হরিবল না ভগবত গীতের শিক্ষক ওইটা আনন্দের ব্যাপার গীতা খেয়েও জানে না হরিব হরিব সেটা আবার আসলে যদি সবাই গীতা জানলে তারপর হারিব হারিব তো কেউ গীতা জানে না সেটা স্মরণের ব্যাপার তো গীতায় শ্রীকৃষ্ণের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপদেশ এই সর্বধামন পরিত্যাজা মামেকম শরণম রাজা সবসময় আমাকেই চিন্তা করো শ্রীকৃষ্ণ বলেন তো কিভাবে সম্ভব হয় আমরা ব্যস্ত থাকি সংসারে কাজ আছে সাবধান পরিত্যাজা যা মনে হয় সব অন্যরকম ধর্ম এবং প্রয়াস ছেড়ে শুধুমাত্র আমার ছড়ানে আত্মসমাপিত হতে হবে এতে শ্রীকৃষ্ণের উপদেশ তো এই কথা শুনে অনেকে মনে করে যে তো আমাকে এই সন্ন্যাসী হতে হবে হ্যাঁ তাই সকালে সন্ন্যাসী হতে হবে বুঝেন সকালে এসে নাসি হত্যা হবে নাকি তো কাউকে তো ঘরে খেয়ে থাকবে না গৃহ সন্ন্যাসী হত্যাকার মানে সংসারের কাজ মাধ্যমে সম্পূর্ণভাবে শ্রীকৃষ্ণের ভক্তি হত্যা করতে হবে তো কি করে সম্ভব আমরা যদি সংসারিক কাজে ব্যস্ত থাকি তো আমরা কিভাবে সদাইব কৃষ্ণের ভক্তি করতে পারি তো যাতে আমরা গুলো কাজ সদাই বা কৃষ্ণের চিন্তন করতে পারে তো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমাদের এই খুব সুন্দর এবং সরল রাস্তা দিয়েছে আপনারা সবাই জানেন হরে নাম হরে নাম হরে নাম এইব কেবলম খলো সবাই এই শ্লোক জানেন না আপনারা জানেন অনেকে জানেন সবাই না শ্লোক থেকে কি হরে নাম হরে নাম হরে নাম আমরা কি সিদ্ধ হবে কেউ যোগ করতে পারে আমরা ঠিক মতো মনে যোগ করার জন্য তো আসন ঠিক মতো ঠিক মতো বসতে হবে কিন্তু কেউ সেই করে করতে পারে না পদ্মাসন সিদ্ধাসন হালাসন শিরাসন বাজ্রাসন অনেক আসন আছে কিন্তু এই কলি যুগে খুব কম লোক করতে পারে এবং করলেও মন অস্থির থাকে আমরা যদি যোগ ব্যায়াম করি কিন্তু মন চঞ্চল থাকে তো যোগ করা থেকে কোনো আধ্যাত্মিক লাভ হবে না হয়তো শারীরিক রোগ কমে যাবে সেটা হবে ওই যোগ ব্যায়াম খুব ভালো আছে শরীরের জন্য কিন্তু এই কলি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 Adhitas tena yenam tvam hare ityuchate dvayam. অর্থাৎ যারা হক ঋহী এই দুই শব্দ উচ্চারণ করে হরি তারা হরি শব্দ উচ্চারণ করে সাথে সাথে সমস্ত ঋগ্বেদে যজুর্বেদে সামবেদে অথারবেদে সমস্ত বেদ অধ্যায়ন করে মানে যারা হরি বলে তারা পুরো বেদ জ্ঞান অবগত হয় কারণ সমস্ত বেদের মূল উপদেশে মন্মনা ভগবত সদৈব কৃষ্ণকে চিন্তা করতে এবং শ্রেষ্ঠ উপায় কৃষ্ণ চিন্তা করার জন্য হচ্ছে এই হরে কৃষ্ণ মহামন্ত্র জাপ এবং কীর্তন করে সেই জন্য মনে করা উচিত নয় যে ভক্তরা অজ্ঞানী আছে কেউ কেউ বলে যে এইসব বৈষ্ণব এইসব বাজে লোক আছে তারা জ্ঞান নেই তো সেই জন্য এরা এইসব কীর্তন করে কিন্তু আমরা শাস্ত্র জ্ঞানী আছে আমরা বেদান্ত জ্ঞানী আছে কিন্তু বেদের সার কি গীতায় শ্রীকৃষ্ণ বলেন বেদাইশ্চ বেদান্ত বেদবিদ শ্রীকৃষ্ণ বলছেন যে ওই বেদ শাস্ত্রের জ্ঞান বেদ মনে জ্ঞানের বিষয় হচ্ছে আমি আমি বেদান্তকৃত মনে ব্যাসদেব রূপে আমি বেদান্ত লিখেছি এবং আমি বেদবিদ মনে শ্রীকৃষ্ণ জানেন ওই বেদে বিদ্যা কি আছে তো ভক্তরা কখনো অজ্ঞানী হতে পারে না ভক্তরা যদি হরিকৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেন এবং অবসর ভক্তরা হরিকৃষ্ণ মন্ত্র কীর্তন করেন আমি যদি কীর্তন না করি তাহলে আমি তো ভক্ত নয় ভক্তরই কীর্তন করেন এবং ভক্তরা গীত বিশেষ করে গীতা এবং ভগবত এই দুই শাস্ত্র অধ্যয়ন করেন পাঠ করেন আলোচনা করেন তো এইভাবে ভক্তরা ভগবানের কৃপায় সমস্ত বেদ বিদ্যা অবগত হন তো মনে করা উচিত না যে ভক্তরা অজ্ঞানী ভক্তরা সবচেয়ে বড় জ্ঞানী আছে তো আইনস্টাইন ছিলেন তো বিংশত শতাব্দীর সবচেয়ে বড় জ্ঞানী ছিলেন না I না না No, chalana. কারণ আইনস্টাইন তার জীবনে জীবনের মধ্যে একবার ও হরে কৃষ্ণ বলেন না সেই জন্য বুঝতে হবে যে ইনি এত বড় বা জ্ঞানে হলেন এবং তার জড় বুদ্ধি এই তো বড় ছিল তিনি অজ্ঞানী ছিল কারণ তিনি সবচেয়ে বড় জ্ঞান থেকে বঞ্চিত ছিল তিনি জানলেন না যে কৃষ্ণ হচ্ছেন সমস্ত বিজ্ঞানের উৎসব আইনস্টাইন নিজে বলেন তার জীবনে শেষ ভাগে তিনি বলেছেন যে এই গবেষণা করার পরে এবং এই তো বৈজ্ঞানিক জ্ঞান থেকে অবগত পরে আমার একমাত্র প্রশ্ন হচ্ছে এ তো কিভাবে ভগবান এই জড় জগতে সৃষ্টি করেছে তো আমরা উত্তর দিতে পারি সেই জন্য আমরা আইনস্টাইনের থেকে বড় বৈজ্ঞানিক না আমরা বৈজ্ঞানিকদের অপমান করছি না সেটা নয় শুধু এই আমরা বলছি যে সর্বশ্রেষ্ঠ জ্ঞান হচ্ছে এই বুঝতে ভগবান কে বুঝতে সর্বশ্রেষ্ঠ জ্ঞান হচ্ছে এই বুঝতে হবে যে আমি কে অধিকাংশ লোকেরা বুঝে না আমি কে আপনি কে আসুন আপনার কি নাম আছে সেন্টু চন্দ্রপাল সেন্টু চন্দ্রপাল আর কোথায় থাকেন এই গ্রামে রামচন্দ্রপুর সেন্তু চন্দ্রপা রামচন্দ্রপুরে থাকেন তো কত ভাই বোন আছে তিন ভাই এক বোন তো আপনি সেন্তু চন্দ্রপাল রামচন্দ্রপুর নিবাসী এবং আপনার তিন ভাই আছে এক বোন তো আমি আপনাকে জানাচ্ছি যে আপনি সেন্তু চন্দ্রপাল নন আপনি রামচন্দ্রপাল নিবাসী নন এবং আপনার তিন ভাই এবং এক বোন সেটাও ঠিক না আমি কি পাগাও না আপনি আপনি হচ্ছেন সনাতন জীব আপনি কৃষ্ণ দাস এই নাম আছে এই শরীরে সম্বন্ধ কিন্তু এই শরীর ক্ষণস্থায়ী আছে আপনার অসংখ্য ভাই এবং বোন আছে বা কুটুম্বকম সকল প্রাণী আমাদের ভাই বোন আছে এবং পিতা হচ্ছেন কৃষ্ণ তো সেই জন্য দীক্ষার সময় ওই নাম পরিবর্তিত হয় হরে কৃষ্ণ কিছু মনে করেন না দীক্ষার সময় নাম পরিবর্তিত হতে হবে এবং অনুনাম দেওয়া হয় কৃষ্ণ দাস মাধব দাস রামচন্দ্র দাস রাধা দাসী সীতা দাসী এই নতুন নামের দুই ভাগ আছে এক হচ্ছে কৃষ্ণ নাম রাধা নাম লক্ষ্মী নাম আর এক হচ্ছে দাস দাসী তো এই নামে সবচেয়ে গুরুত্বপূর্ণ দাস যাতে আমরা দাস সেটা বুঝতে হবে আমরা দাস গোলাম আমাদের নিজের সেতন চেতনে আমরা সমর্পিত জীব সেটা আমাদের পরিচয় চৈতন্য মহাপুর আমাদের শিক্ষা দিলেন গোপী বার্থ পদ কমলয় দাস দাস আনুদাস আমি কৃষ্ণ দাস এবং কৃষ্ণ দাসে দাস এবং কৃষ্ণ দাসে দাসে দাস এবং কৃষ্ণ দাসে দাসে দাসে দাস এবং কৃষ্ণ দাস বৈষ্ণব নিজেকে মনে করেন আমি সকলে দাস কারণ সবাই কৃষ্ণ ভক্ত আছে একবার প্রভুপাদ সুইডেনের উপসালা বিশ্ববিদ্যালয়ের ভাষণ এবং বক্তৃতায় বলেছেন বক্তৃতায় বলেছেন যে বৈদিক সমাজে চার বর্ণ আছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শুধু গুণ এবং কর্ম অনুসারে জন্ম অনুসারে তো বক্তৃতা শেষে একজন অধ্যাপক দাঁড়িয়ে বলেছেন একটু রেগে বলেছেন অভিযোগ করেছেন তো আপনি বলছেন যে চার শ্রেণী ব্যক্তি আছে তো আপনি কি নিজেকে মনে করেন যে আপনি প্রথম শ্রেণী ব্যক্তি আছেন প্রফেট বলেন না আমি সবচেয়ে নিচে আছি কারণ আমি সকালে দাস আছি তো এই হচ্ছে বৈষ্ণব দৈন্য ভাব যে আমি কি আমি কে এই জড় জগতে আমরা সবাই চেষ্টা করি নিজেকে বড় ঘর আমি বড় আমি ভালো আমার কোনো দোষ নেই আমি সর্বশ্রেষ্ঠ ঈশার হম হম ভোগী কিন্তু বৈষ্ণব জগতে আমাদের সৃষ্ট হয় সকালে দাস হতে এবং দৈন্যভাবে আমি বড় নয় আমি ছোট সেবা করত আমাদের বুঝতে হবে যে ভগবান হান এবং আমি তা দাসে দাসে দাসে দাসে श्री चौड़ा ধুলে এই কন হতে পারলে আমার জীবন ধন্য অতিধন্য হবে সেটাই বুঝতে হবে এই হচ্ছে এই বৈষ্ণব ধর্ম তো আমি কে আমার জীবনে কি কর্তব্য আছে এটা বুঝতে হবে তো সংক্ষিপ্ত ভাবে এই শ্লোকে শ্রীকৃষ্ণ বলছেন সদাইবা আমাকে চিন্তা কর আমার প্রসঙ্গে কথা বল হরিকথা বলতে হবে হরি কীর্তন করতে হবে হরি সেবা করতে হবে হরি প্রসাদের চারা আর কিছু খেতে হবে না আমাদের প্রচার আমিষ নিরামিষ সেই রকম নয় আমাদের এক હોય છે કૃષ્ણ সেবা করতে তো আমিষ থেকে এবং নিরামিষ থেকে শুধুমাত্র কৃষ্ণ প্রসাদ সেবা কর অনেক উৎকৃষ্ট হচ্ছে আমাদের প্রচার হচ্ছে না ভেজিটেরিয়ান হতে সেটা নয় তো কৃষ্ণ প্রসাদ সেবা করো তো আমি খুবই কৃতজ্ঞ আছি যে আপনারা মনোযোগ দ্বারা এই কথা শুনছেন তো আমার খুব বড় ইচ্ছা আছে যে আপনারা সবাই এই অতি সুন্দর শুদ্ধ কৃষ্ণ ভক্তি গ্রহণ করবেন আমি অনেক রাস্তা দেখা পরে এই শুদ্ধ খ্রিস্ট ভক্তি পন্থায় আকৃষ্ট হলাম আমি বুঝেছি যে এই খ্রিস্ট ভক্তি প্রণালী এটা খুবই শুদ্ধ আছে এবং এই খ্রিস্ট ভক্তি আমি যদি করি তাহলে আমার আশা হতে পারে যে এই জীবনে আমি আধ্যাত্মিক সাধনা করে থেকে পরম সিদ্ধি লাভ করতে পারে সেই পরম সিদ্ধি কি পরম সিদ্ধি হচ্ছে কৃষ্ণ প্রেম প্রাপ্ত করো তো এই হচ্ছে আপনাদের সংস্কৃতি কেতন করা বৈষ্ণব সেবা করা তো আমার অনুরোধ আছে প্রার্থনা আছে আপনাদের চরণ যে আপনারা সবাই সম্পূর্ণভাবে এই শুদ্ধ কৃষ্ণ ভক্তি প্রণালী গ্রহণ করবেন আপনাদের স্বাভাবিক রুচি আছে কেতনের জন্য তো আপনারা কেতন করুন আপনারা সব প্রকার অভক্তি ছেড়ে শুধুমাত্র ভক্তি করুন তো কিভাবে করা হয় তা শিক্ষা দেওয়ার জন্য আমাদের প্রবীণ ভক্তরা প্রস্তুত আছে এবং উৎসাহী আছে আজকে আমাদের সাথে উপস্থিত আছেন দয়াল গরঙ্গ প্রভু তিনি কত বছর আগে থেকে তো প্রায় পঁচিশ বছর নাকি উনিশ কুড়ি বছর থেকে সমাপিত ভাবে এই কৃষ্ণ ভক্তি গ্রহণ করেছে তো আপনারা মনে করেন না যে শুধু ওই সন্ন্যাসীরা যারা বাংলাদেশে আসে শুধুমাত্র তারা বৈষ্ণব আছে তো এইখন শিলপ্রপাদের কৃপায় এই দেশে ভক্তরা অনেকেই প্রবীণ আছে এবং তাদের চরিত্র আচরণ থেকে আমরা বুঝতে পারি যে তাদের জীবনে কৃষ্ণ ভক্তি পালন করা এবং প্রচার করার আর কোন উদ্দেশ্য নেই সেই জন্য আপনাদের ভালো সুযোগ আছে এইসব প্রবীণ ভক্তদের থেকে শিক্ষা নেওয়া তো এই আমার অনুরোধ আছে যে আশা করে যে আমাদের আগমন থেকে আপনারা খ্রিস্ট ভক্তিতে কিছু প্রেরণা পাচ্ছেন মনে হয় আপনারা কিছু প্রেরণা পাচ্ছেন না পাচ্ছেন নাকি তো প্রেরণা থাকলে কিছু কাজ করতে হবে শুধু প্রেরিত হলে তো বেশি লাভ হবে না তো এখন আপনারা যদি উৎসাহ থাকে এই কৃষ্ণ বেশি উৎসাহ থাকে এই কৃষ্ণ ভক্তির জন্য তাহলে খুব গভীরভাবে কৃষ্ণ ভক্তি গ্রহণ করা উচিত তো কিভাবে কৃষ্ণ ভক্তি করা হয় যাতে আমাদের জীবন সম্পূর্ণভাবে ভক্তিময় হবে তা শিক্ষা নেওয়ার জন্য এই সমস্ত প্রবীণ ভক্তদের থেকে আপনারা উপদেশ নেবেন তো আপনারা যদি চান আমাদের ভক্তরা আপনাকে নিয়মিত ভাবে শিক্ষা দেবেন যাতে আপনারা ভগবত গীতা গুজ্জা মারনার পুরস্কার পাবেন আপনারা ভগবত গীতা শিক্ষা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 জিজ্ঞেস করো মাইকে জল আছে খাওয়া যায় তো হরে কৃষ্ণ আওয়াজ আসে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ আমি বলেন আমি মাকে বলবো একটা নিবেদন আমাদের কমিটি পক্ষ থেকে একটা বিশেষ নিবেদন আমাদের মত হ্যাঁ মত ব্যাগ যেহেতু অনেকেই মনে করে আপনার ভাই ভুক লাগাইলে আমি যাব না আমার ভাই ভুক লাগাইলে আপনি যাবেন না এই যে না হোক অসুবিধা দেখা দিচ্ছে সমাজে একটা বিশৃঙ্খলা হচ্ছে এই ব্যাপারে একটা আমাদের এটা একটা সুন্দর সাথে দিয়েছে যদি আমি বললাম না পরম পিতা হচ্ছেন কৃষ্ণ আমরা যদি বুঝতে পারি যে আমাদের পিতা এই কাছে তো আমাদের নিজেদের মধ্যে তো এইসব মতে মতভেদ সেটা হবে না কৃষ্ণ ভক্তি প্রচার করার দ্বারা বিশ্বে শান্তি সৃষ্টি হবে কিন্তু আসল বৈষ্ণব অর্থ হবে তো কিভাবে দেশে বিশ্বে গ্রামে শান্তি এবং সদ্ভাবনা হবে তো প্রথমে নিজেকে ঠিক করতে হবে না প্রথমে নিজের হৃদয় থেকে সব রকম ভিন্ন অসদ্ভাবনা ভাবনা কাম ক্রোধ লোভ ইত্যাদি তো হাত হবে তো আমরা যদি অন্য লোকদের সাথে ঠিক মতো ব্যবহার করতে পারে তো কৃষ্ণ প্রেম অনেক দূরে থাকবে কাম ক্রোধ লোভ মোহ মদাদি আবিষ্ট এইসব না ছেড়ে কি সেই পাবে রাধা কৃষ্ণ এই জড় জগতের স্বভাব এই রকমের হয় যে পরম ভক্তদের শত্রু হয় নিজেই তো কারোর সাথে শত্রু তো করে না কিন্তু কয়েকজন হিং মানে শুদ্ধ ভক্তদের শুদ্ধ চরিত্র দেখে তারা হিংসা করে কেউ যদি আমাদের হিংসা করে তাহলে আমি কি করতে পারি সহন্য করতে হবে চুনার পিসে হিসেবে কলি যুগে কলের প্রভাব বেশি কলি মানে কলহ কোলাহল থাকলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলে বিশ্ববাসীকে বৈষ্ণব বানানো দরকার আছে এই হচ্ছে বিশ্বে শান্তি স্থাপনা একমাত্র উপায়